পরিত্রাণ যদি জীবনে মরণে সুন্নাত বল জমাতে সদলে দলে পরিত্রাণ যদি জীবনে মরণে সুন্নাত বল জমাতে সদলে দলে সুন্নাত জমাত নজাতের ঠিকানা সুন্নাত জমাত জান্নাতের ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত ওয়াল জামাতে এসো দলে দলে পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত ওয়াল জামাতে এসো দলে দলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের ঠিকানা সুন্নাত ওয়াল জামাত যদি মেনে নাও তুমি মনে প্রাণে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত ওয়াল জামাতে এসো দলে দলে হাদিসে বলে নবী ওগো সাহাবারা দলে দলে ভাগ হবে এ যে আখেরি জামানা হাদিসে বলে নবী ওগো সাহাবারা দলে দলে ভাগ হবে এ যে আখেরি জামানা তার মাঝে এক দল সুন্নাত জামাত তার মাঝে এক দল সুন্নাত জামাত আল্লাহ নিজে যাদের পছন্দ করে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত বল জামাতে এসো দলে দলে পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত বল জামাতে এসো দলে দলে আকিদান বীজির মেনেরা চলে সত সঠিক কথা মানুষের বলে বীজির মেনেরা চলে সত্য সঠিক কথা মানুষের বলে দিকে দিকে অন্যায় পপের নিশানা দিকে দিকে অন্যায় পপের নিশানা অশান্তি দূর করে এরা শান্তি আনে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত জামাতে সদলে দলে পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত বল জামাতে এসো দলে দলে সুন্নাতল জামাত নজতের ঠিকানা সুন্নাতল জমাত নজতের ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত বল জামাতে এসো দলে দলে যারাই মেনে চলে নবীজির সুন্নাত কোরআন হাদিস মা কি কিয়াস যারাই মেনে চলে নবীজির সুন্নাত কোরআন হাদিস মা কি কিয়াস এরা করে বিপ্লব অন্যায়ের প্রতিবাদ এরা করে বাদ এগিয়ে চলে এরা স্বপ্ন পানে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত জামাতে এসো দলে দলে পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত জামাতে এসো দলে দলে সুন্নাত ঠিকানা সুন্নাত বল জামাত ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সন্ন্যাত জামাতে এসো দলে দলে সে শুনবেন এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে হাসরে এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে হাসরে সাইফুদ্দিন ভেবো না দূরে তুমি থেকো না সাইফুদ্দিন ভেবো না দূরে তুমি থেকো না শান্তি চাও যদি দো জাগানে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত ওয়াল জমাতে সদলে দলে দলে পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নাত ওয়াল জমাতে সদলে দলে সুন্নাত ওয়াল নাজাতের ঠিকানা সুন্নাতুল জামাত নাজাতের ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে পরিত্রাণ পরিত্রাণ চাও যদি জীবনে মরণে সুন্নত বল জামাতে এসো দলে দলে سنت جماتے ایسو دان دانی